আমাদের ওই আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এসো এসো ছায়া তলে ইসলামের মসজিদে ক্রুসেডারদের হামলায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পাক ও আফগান তালেবান তেহরিকে তালেবানের হামলায় নিহত সাত পাকিস্তানি মোরতাদ সেনা পূর্ব আফ্রিকায় হারকত সবাবের হামলায় হতাহত বত্রিশ কুফার সেনা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন মুজাহিদিন মালিতে অজ্ঞাত যোদ্ধাদের হামলায় বিশ মোরতাদ সেনা নিহত আহত অগণিত সিরিয়ায় হকপন্থী মুজাহিদিনের হামলা অব্যাহত নিয়ন্ত্রিত এলাকায় দাহ কার্যক্রম চালাচ্ছেন মুজাহিদগণ এবং ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় গরিবদের সাহায্য করছেন আনসারশ্বরিয়ার মুজাহিদিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ আল ফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিনে আপনাদের সাথে আছি আমি খালিদ মুন্তাসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত سوددنا الكون يزول ولا تمحى في الدهر صحائف প্রথমেই উপমহাদেশের সংবাদ الكون يزول ولا تمحى في الدهر صحائف سوددنا গত পনেরোই মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরের দুটি মসজিদে মুসল্লিদের উপর ক্রুসেডারদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান এবং তেহরিকে তালেবান ক্রুসেডারের বর্বরচিত ওই হামলার ঘটনায় পঞ্চাশ জন মুসল্লি শাহাদত বরণ করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে বলা হয় নিরীহ মুসল্লিদের উপর এই হামলা একটি ঘৃণ্য অপরাধ যা ক্ষমার অযোগ্য অন্যদিকে তেহরিকে তালেবান পাকিস্তানের পক্ষ থেকেও ক্রুসেডারদের চালানো নৃশংস হামলা দুটির নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করা হয় এদিকে গত পনেরোই মার্চ পাকিস্তানের ডেরা ইসমাইল খান কালাচিতে মোরতাদ পাকিস্তানি এক পুলিশ অফিসারকে টার্গেট করে হামলা চালান তেহরিকে তালেবানের জানবাজ মুজাহিদগণ আল্লাহর অনুগ্রহে উক্ত মোরতাদ পুলিশ অফিসার ঘটনাস্থলেই নিহত হয় এভাবেই গত উনিশে মার্চ মঙ্গলবার তেহরিকে তালেবান পাকিস্তানের স্পেশাল মুজাহিদ গ্রুপের সদস্যরা ডেরা ইসমাইল খান এলাকায় পাকিস্তানের সন্ত্রাসী পুলিশ বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে সফল মাইন হামলা চালিয়েছেন যার ফলে শত্রু বাহিনীর গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এ সময় গাড়িতে অবস্থানরত এক উচ্চপদস্থ সাব ইন্সপেক্টর সহ আরও অনেক মোরতাদ পুলিশ সদস্য গুরুতর আহত হয় পরের দিন অর্থাৎ বিশে মার্চ বেলুচিস্তানের জিয়ারা সারাহ কাটাইতে অবস্থানরত পাকিস্তানি মোরতাদ সেনাদের চেকপোস্টে হামলা চালান তেহরিকে তালেবানের মুজাহিদগণ ওই হামলায় ছয় মোরতাদ সেনা নিহত হয়েছে এবং দুটি ক্লাসিনকোভ গণিমত লাভ করেছেন বলে জানান তেহরিকে তালেবানের মুখপাত্র উক্ত চেকপোস্টে কিছুদিন পূর্বে তেহরিকে তালেবানের বেশ কয়েকজন মুজাহিদকে শহীদ করার বদলা হিসেবে এই হামলাটি চালানো হয়েছে বলেও জানানো হয় سوطتنا بهلال النصر يضيء لنا ويماثل خنجر سوطتنا بهلال النصر يضيء এবারে পূর্ব আফ্রিকার সংবাদ ويماثل خنجر سوطتنا في ظل السيف تربينا وبنينا العز আল কায়দার পূর্ব আফ্রিকান শাখা হারাকত স্বভাবের আটটি হামলায় গত সপ্তাহে ছয় উচ্চপদস্থ অফিসার সহ বত্রিশ কুফফার সেনা হতাহত হয়েছে মুজাহিদগণ কুফফার বাহিনী দশটি সামরিক যান ও ট্যাঙ্ক ধ্বংস করতেও সক্ষম হয়েছেন এছাড়াও দুটি ক্লাসিনকোভ কুফফার সেনাদের থেকে গণিমত হিসেবে লাভ করেছেন মুজাহিদগণ গত সপ্তাহে হামলা চালিয়ে চারটি এলাকা বিজয় করে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেছেন হারাকত স্বভাবের মুজাহিদগণ কাপুরস ক্রুসেরার মার্কিন বাহিনীর হামলায় বেসামরিক লোকসহ জন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে এদিকে আল্লাহর অনুগ্রহে হরকত স্বভাবের অগ্রযাত্রা সোমালিয়া থেকে শুরু করে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে বিস্তৃতি লাভ করেছে তাই মুজাহিদিনের অগ্রযাত্রাকে রুখতে সীমান্তে বেড়া দিতে শুরু করেছে কেনিয়া সরকার দেশটির সরকার সোমালিয়া ও কেনিয়া দুই দেশের মধ্যে সীমান্ত বরাবর সাতশত কিলোমিটার দূরত্বের প্রাচীর নির্মাণের কথা থাকলেও কাটাতারের বেড়া দিয়ে ক্ষান্ত হয়েছে অন্যদিকে গত উনিশে মার্চ মঙ্গলবার সকালবেলায় সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ত্রিশ কিলোমিটার উত্তর বা লাজ শহরে তীব্র হামলা চালিয়েছেন আল কায়দা পূর্ব আফ্রিকান শাখা হরাকাতুসাবাব এতে কুফফার বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেন ওই শহরের নিয়ন্ত্রণ এবং শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে কেন্দ্রীয় কারাগার থেকে শতাধিক পন্থী মুসলিমকে মুক্ত করেন হরাকাতুসাবাবের মোজাহিদগণ একই দিনে সোমালিয়ার জিজু প্রদেশের বোসার শহরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন আল কায়দা সোমালিয়ান শাখা হরাকাতুসাবাব মুজাহিদগণ এদিকে সোমালিয়ায় উচ্চতর সরিয়া গবেষণা ইনস্টিটিউট ছাত্রদের স্নাতক সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে হরাকত স্বভাবের মুজাহিদগণ ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয় দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় দ্বিধা ভয় ছেড়ে ফেলে আগে এবারে পশ্চিম আফ্রিকার সংবাদ الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا গত আঠারোই মার্চ পশ্চিম আফ্রিকার দেশ মালির দুরা গ্রামে অর্থাৎ মালির সন্ত্রাসী শত্রু বাহিনীর সামরিক ব্যারাকগুলো লক্ষ্য করে একটি সফল অভিযান চালানো হয়েছে আফ্রিকান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায় যে উক্ত হামলায় বিশেরও অধিক মোরতাদ সেনা নিহত হয়েছে এ সময় আহত হয় আরও অনেক মোরতাদ সেনা ধ্বংস হয়ে যায় মোরতাদ বাহিনীর সামরিক ব্যারাক এবং অনেকগুলো সামরিক যান এর রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায়ে কেউ স্বীকার করেননি বলে জানানো হয়েছে ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান এবারে সিরিয়ার সংবাদ ঝান্ডা উঁচু করতে কত মুসলমান মিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন আমরা তো ভাই সেই সে জাতি বুকে যাদের পাক কোরআন গত আঠারোই মার্চ সোমবার সিরিয়ার লাতাকিয়ার নাহসাবা এলাকায় অবস্থিত সন্ত্রাসী নুসাইরিদের দুর্গ ও ঘাটিগুলোর উপর হামলা চালিয়েছেন আল কায়দা সিরিয়ান শাখা তানজিম হোরাসাদ্দিনের পরিচালিত ওয়া হাররিদিল মিনিন অপারেশন রুমে অংশগ্রহণকারী একদল জানবাজ মুজাহিদ একই দিনে সিরিয়ায় আল কায়দা সমর্থিত জিহাদি দল আনসারুত্তাউহিদের মুজাহিদগণ কুখ্যাত সন্ত্রাসী নুসাইরি বাহিনীকে লক্ষ্য করে সফলভাবে কামান হামলা চালিয়েছেন মুজাহিদগণের হামলার টার্গেটে পরিণত হয়ে দক্ষিণ আলেপুর ওয়া রায়দা গ্রামের কয়েকটি নুসাইরি চেকপয়েন্ট এবং একটি দুর্গ ক্ষতিগ্রস্ত হয় মহান আল্লাহর অনুগ্রহে মুজাহিদদের কামান হামলায় সন্ত্রাসী বাহিনীর দুর্গটির অধিকাংশ স্থানই ধসে পড়ে এ সময় হতাহতের শিকার হয় অনেক নুসাইরি একইভাবে গত বিশে মার্চ বুধবারে সিরিয়ার উত্তর হামা শহরের সাহালুল গাব এলাকায় অবস্থিত নুসাইরিদের দুর্গগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন ওয়াহারুদ্দিল মিনিন অপারেশন রুমের মোজাহিদগণ এদিকে আল কায়দা সিরিয়ান শাখা তানজিম হোরাসদ্দিনের মোজাহিদগণের দাওয়াহ বিভাগের পক্ষ হতে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সাধারণ মুসলিমদের মাঝে দাওয়াহ এর কাজ চলছে বিতরণ করছেন নসিয়ামূলক বিভিন্ন লিফলেট মসজিদের মিম্বার থেকে তাওহিদের আহ্বান জানাচ্ছেন মুজাহিদগণ ইসলামেরই ঝান্ডা উঁচু করতে কত মুসলমান বিলিয়ে দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান সর্বশেষে ইয়েমেনের সংবাদ দেয় জীবন আল আফসা করবে স্বাধীন লড়ছে ওরা পণ দেখছে ওই হাসতে হাসতে দেয় জীবন আল কায়দার আরব উপদ্বীপ শাখা আনসার শরিয়ার মুজাহিদগণ তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজেদের পূর্ণ সাধ্য অনুযায়ী সাধারণ মুসলিমদের মাঝে সবসময় ত্রাণ বিতরণ করার চেষ্টা করছেন বিদেশি কোনো সাহায্য ছাড়াই নিজেদের পক্ষ থেকে ও মহার খ্যাতমতে নিয়োজিত রয়েছেন মুজাহিদগণ আল কায়দার এই মুজাহিদগণ তাদের নিয়ন্ত্রিত ইয়েমেনের মাকাল্লা শহরে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করছেন সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন আলফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিন আজকের মতো এখানে সমাপ্ত করছি তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব সারা বিশ্বের মুজাহিদিনের সত্য সঠিক খবরাখবর নিয়ে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন আল ফিরদাউস নিউজে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু কত মুসলমান দিল নিজের জীবন দেয়নি তবু দিনের মান